नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार तुम शफायत बितीर के पार होते पार बोला के आमते তোমার সফায়াত বেটি রেখে পার হতে পারবো না কে আমাতে নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার তুমি চাঁদের চেয়েও সুন্দর নবী গণের সরদার তুমি চাঁদের চেয়েও সুন্দর নবী গণের সরদার তুমি চাঁদের চেয়েও সুন্দর নবীগণের সরদার তোমার প্রশংসা লিখতে গেলে তোমার প্রশংসা লিখতে গেলে জীবন আমার হয়ে যাবে পার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার নবী আমার রসুল আমার হাবিব আমার ঠিকানা তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তোমার উশিলায় কত মানুষ তোমার উশিলাই কত মানুষ কেয়ামতে হয়ে যাবে পার রবি আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার তুমি স্রষ্টা ভুলা জাতিকে সিয়া প্রভুর পথ দেখালে তুমি স্রষ্টা ভোলা জাতিকে প্রিয় প্রভুর পথ দেখালে তুমি স্রষ্টা ভোলা জাতিকে প্রিয় প্রভুর পথ দেখালে তোমার দেখানো পথে চলে তোমার দেখানো পথে চলে পেয়েছে আলো ছেড়েছে আধার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার তোমার সাফায়াত বেতি রেখে পার হতে পারবো না কিয়ামতে তোমার সাফায়াত বেতি রেখে পার হতে পারবো না কিয়ামতে নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার নবী আমার রসুল আমার حبیب امار امار رفیق نبی امار رسول امار حبیب امار رفیق امار